দুর্নীতিতে দেশ ভরেছে দুর্নীতিতে দেশ ভরেছে বলবো আমি কার কাছে দেশে শান্তি কি আছে অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে বলো অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে দুর্নীতিতে দেশ ভরেছে দুর্নীতিতে দেশ ভরেছে বলবো আমি কার কাছে দেশে শান্তি কি আছে অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে বলো অশান্তি জান্তের কোপানালে সবাই যে ঝুমছে যেই দেশেতে সৎ করা নব্বই ভাগ মুসলমান সেই দেশেতে গঠন করে বিসমিল্লা সারা সংবিধান যেই দেশেতে সৎ করা নব্বই ভাগ মুসলমান সেই দেশেতে গঠন করে বিসমিল্লা সংবিধান যেই দেশেতে সৎ করা নব্বই ভাগ মুসলমান সেই দেশেতে গঠন করে বিসমিল্লা সারা সংবিধান পর্দার হুকুম তুলে দিয়ে পর্দার হুকুম তুলে দিয়ে একটি দিন রান করছে দেশে শান্তি কি আছে অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে বলো অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে দুর্নীতিতে দেশ ভরেছে দুর্নীতিতে দেশ ভরেছে বলবো আমি কার কাছে দেশে শান্তি কি আছে অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে বলো অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে দাদা বাবুদের মন জোগাতে পারলে দেশটা দায় তুলে নির্বাচনের সকল আদা ক্ষমতা পেয়ে যাই ভুলে দাদা বাবুদের মন জোগাতে পারলে দেশটা দায় তুলে নির্বাচনের সকল আদা ক্ষমতা পেয়ে যাই ভুলে দাদা বাবুদের মন জোগাতে পারলে দেশটা দায় তুলে নির্বাচনের সকল আদা ক্ষমতা পেয়ে যাই ভুলে দ্রব্য মূল্য দিনে দিনে দ্রব্য মূল্য দিনে দিনে শুধুই বেড়ে চলেছে দেশে শান্তি কি আছে অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে বলো অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে দুর্নীতিতে দেশ ভরেছে দুর্নীতিতে দেশ ভরেছে বলবো আমি কার কাছে দেশ শান্তি কি আছে অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে বলো অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে মুসলিম দেশের সরকার হয়ে কোরআন বিরোধী আইন করে ক্ষমতা পেরে তোমার বুঝি সাহসটা গেছে বেড়ে মুসলিম দেশের সরকার হয়ে কোরআন বিরোধী আইন করে ক্ষমতা পেয়ে তোমার বুঝি সাহসটা গেছে বেড়ে মুসলিম দেশের সরকার হয়ে কোরআন বিরোধী আন্তরে ক্ষমতা পেয়ে তোমার বুঝি সাহসটা গেছে বেড়ে কোন দালালদের আশ্রয় নেই ভাই কোন দালালদের আশ্রয় নেই ভাই এই স্বাধীন দেশে দেশ শান্তি কি আছে অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে বলো অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে দুর্নীতিতে দেশ ভরেছে দুর্নীতিতে দেশ ভরেছে বলবো আমি কার কাছে দেশ শান্তি কি আছে অশান্তির কোপানালে সবাই যে ঝুলছে বলো অশান্তির কোপানালে সবাই যে ঝুমছে বাংলাদেশে এখনো আছি হাজার হাজার মুসলমান জীবন দিতে রাজি আছি দিব না তো নিজিমান বাংলাদেশে এখনো আছি হাজার হাজার মুসলমান জীবন দিতে রাজি আছি দিব না তো নিজিমান বাংলাদেশে এখনো আছি হাজার হাজার মুসলমান জীবন দিতে রাজি আছি দিব না তো নিজিমান বাধ্য করলে মুসলমানদের বাধ্য করলে মুসলমানদের তোমার যে খবর আছে দেশে শান্তি কি আছে অশান্তির কোপানালে সবাই যে জুলছে বলো অশান্তির কোপানালে সবাই যে জুলছে দুর্নীতিতে দেশ ভরেছে দুর্নীতিতে দেশ ভরেছে বলবো আমি কার কাছে দেশে শান্তি কি আছে অশান্তির কোপানালে সবাই যে জ্বলছে বলো অশান্তির কোপানালে সবাই যে জ্বলছে বলো অশান্তির কোপানালে সবাই যে জ্বলছে বলো অশান্তির কোপানালে সবাই আপনারা শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনা